الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأتم الحج والعمرة لله هذا هو الدرس الثالث عشر وعنوان هذا الدرس هو العمرة في رمضان فضلها وأحكامها সম্মানিত বাংলাভাষী ভাইয়েরা আজকে আমাদের ধারাবাহিক আলোচনার তেরোতম আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে ওমরা পালন তার ফজিলত এবং তার বিধিবিধান রমজান মাসে ওমরা পালন তার ফজিলত এবং তার বিধিবিধান এ বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রবুল আলমিন বলছেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরতালিল্লা তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো আল্লাহর জন্য তাহলে এই আয়তের ভেতরে রব্বুল আলমিন যে বিষয়টি প্রথমেই ক্লিয়ার করে দিলেন তা হচ্ছে হজ এবং উমরা একমাত্র আমরা আল্লাহর জন্যই আদায় করব অন্য কারোর জন্য নয় এটি হচ্ছে প্রথম কথা সুরাবাকার একশত ছিয়ানব্বই নম্বর আয়াত সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসে ওমরা আদায়ের একটি স্পেশাল গুরুত্ব রয়েছে এবং আলাদা গুরুত্ব রয়েছে এবং এর ফজিলতও স্পেশাল ফজিলত কারণ রমজান মাসে কোনো ব্যক্তি যদি ওমরা আদায় করে সে ব্যাপারে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম থেকে খুব চমৎকার দুটো হাদিস এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন আল উমনতফি রমদান তা আদিল হাজ্জা অর্থাৎ রমজান মাসে ওমরা আদায় হজের সমপরিমাণ সবাব এবং অন্য হাদিসে বলছেন অন্য রেওয়ায়তে বলছেন তাদিল হাজ্জা মাই অর্থাৎ সেই জন্য আমার সাথে মিলে হজ আদায় করলো সুহান আল্লাহ এত চমৎকার কথা বলা হয়েছে এত চমৎকার সাহাবের সুসংবাদ দিয়েছেন পিরু হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম সুতরাং এই সুসংবাদের সুসংবাদের ভাগিদার ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসে সাহাবের আশা নিয়ে ওমরা আদায় করবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং রমজান মাসে ওমরা আদায়ের ফজিলত যেমন চমৎকার এবং বিশাল তেমনিভাবে এই রমজান মাসে উমরা আদায়ের ব্যাপারে আমাদের সচেতনতা এবং আমাদের ইচ্ছা আগ্রহ আকাঙ্ক্ষা থাকা উচিত আর সঠিকভাবে উমরা আদায়ের ব্যাপারে আমাদের সচেতনতা থাকা দরকার সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসে ওমরা আদায়ের ফজিলতের ব্যাপারে কথার পরে এরপর যে আমি ওমরা আদায়ের সংক্ষিপ্ত বর্ণনা কিভাবে আমরা ওমরা আদায় করব অর্থাৎ সিফাতুল উমরা সেটা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ ওমনার ভেতরে তিনটি হচ্ছে মূল রোকন আর দুটো হচ্ছে ওয়াজিব এই পাঁচটি এই পাঁচটি মূল কাজ বলা যায় পাঁচটার মধ্যে তিনটি হচ্ছে রোকন আর দুটো হচ্ছে দুটো হচ্ছে ওয়াজিব রোকন তিনটি হচ্ছে এহরাম করা এহরাম মানে হচ্ছে ওমনার ভেতরে ঢোকার নিয়ত করা এবং সেই নিয়তটা আমরা জানি লাভবাহিক অমরতান অথবা আল্লাহ লাভবাহিক অমরতান বলে ওমরার ভেতরে আমরা প্রবেশ করব। আর এটা হচ্ছে প্রথম রকম দ্বিতীয় রকম হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা আর তৃতীয় রকম হচ্ছে সাফা মারোয়া সারি করা আর ওয়াজিব দুটো ওয়াজিব দুটোর মধ্যে একটি হচ্ছে মিকাত থেকে এহরাম করা এহরাম করাটা রোকন আর মিকাত থেকে এহরাম করাটা হচ্ছে ওয়াজিব আর দ্বিতীয় ওয়াজিব হচ্ছে চুল কেটে অথবা চুল নেড়ে করে ওমরা থেকে হালাল হয়ে যাওয়া তাহলে মূল কাজ পেলাম আমরা তিন আর দুই পাঁচ এবারে আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা আদায় পদ্ধতি আলোচনা করি সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আমরা মিকাতে যখন যাব মিকাতে গিয়ে প্রথমে গোসল করা সুন্নত গোসল করে আতর সুগন্ধি মেখে তারপরে যদি কোনো নামাজের সময় হয় তাহলে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম কিন্তু ওমরার জন্য নির্দিষ্ট করে নামাজ না পড়াটাই উচিত কিন্তু কোনো ফরজ নামাজের সময় হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে ওমরার ওমরার ভিতরে প্রবেশ করা বা এহরামের ভিতরে প্রবেশ করা আর তার আগে নখ কাটা বা বগল পরিষ্কার করা সেটা তো আর মেকাতে গিয়ে সম্ভব না সেটা আগে ভাগে করে নেওয়া উচিত তো মেকাতে গিয়ে আমরা গোসল করে আতসগন্ধি ব্যবহার করে এহরামের ভিতরে ঢুকলাম বা প্রবেশ করলাম এহরামের ভিতরে প্রবেশ করার সময় আমরা বলবো কি লাভবাইক অমরতান অথবা আল্লাহ লাভবাইকা অমরতান এটা বলে আমরা ওমরার ভিতরে প্রবেশ করব প্রবেশ করব এরপর থেকে ঘন ঘন তালবিয়া পড়াটা সুন্নত তালবিয়াটা হচ্ছে আল্লাহম্মা লব্বাইক আল্লাহম্মা লব্বাইক লব্বাইক আলা শরিক আলাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নিয়মতা লাকা এটি হচ্ছে তালবিয়া এই তালবিয়াটা এহরামের ভিতরে প্রবেশ করার পর থেকেই একটানা পড়তে থাকতে হয় তো আমরা এভাবে পড়তে থাকব যতক্ষণ না বাইতুল্লাহ গিয়ে পৌঁছি বাইতুল্লাহ গিয়ে পৌঁছার পরে বাইতুল্লাহ ঢোকার আগে আমরা তালবিয়া পড়া বন্ধ করে দেব বাইতুল্লাহ ঢোকার পরে যদি কোনো ফরজ নামাজ সেখানে থাকে তাহলে তো জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। আর যদি কোনো নামাজ না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের তাওয়াফ করা তাও শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ বরাবর আমাদের তাওয়া শুরু করতে হয় বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে সেখান থেকে তাওয়া শুরু করতে হয় এবং তাওয়াফের সময় প্রথমে যখন আমরা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবো তখন শুধুমাত্র ডান হাত তুলব আর হাতে অনেকেই দেখা যায় হাতে চুমু দেয় চুমু দেওয়া প্রয়োজন নাই চুমু দেওয়া ঠিকও নয় আর হাত তুলবো মাত্র একবার যদি সম্ভব হয় যদি ভিড় না থাকে তাহলে হাজরা কে চুমু দেওয়া এটা একটা শূন্যতে অন্তর্ভুক্ত কিন্তু যদি ভিড় থাকে তাহলে সেখানে গিয়ে ঠেলাঠেলি করা বিড়াবির করা প্রয়োজন নাই সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই বরং আপনি কোরআন তেলাওয়াত করেন তাজবি পড়েন অন্য জিকির করেন যেগুলো হাদিসে বর্ণিত জিকির তা কোনোটাই সমস্যা নাই কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া নেই যে আমরা দেখি আমাদের কিছু কিছু কিতাব আমাদের দেশের ভাইদের হাতে যখন প্রথম দাওয়ের জন্য এই দোয়া দ্বিতীয় দাওয়ের জন্য নির্দিষ্ট দোয়া তৃতীয় তাওয়াফের জন্য নির্দিষ্ট দোয়া এগুলো ঠিক নয় বরং তাওয়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই শুধুমাত্র রুকনুল ইয়ামানি থেকে হাজরে আসাদ মানে হাজরে আসাদের যে কর্নার তার পূর্ব কর্নারকে বলা হয় রুকনুল ইয়ামানি রুকনুল ইয়ামানি থেকে হাজরে আসাদ বরাবর এই সময়টা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরতি হাসানা ওকিনা আদাবান্নার আয়টি পড়তে হয় আর বাকি সময় নির্দিষ্ট কোনো দোয়া নাই তাওয়াফের সময় দুই তিনটা বিষয় খেয়াল রাখা জরুরি একটি হচ্ছে যে হাজরে আসওয়াদ এবং রুকনুল রুকনুল রুকনুল্লামানি থেকে হাজরে আসওয়াদ এই সময়টা আপনার রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এটা পড়বো এটা শূন্যতের অন্তর্ভুক্ত দ্বিতীয় হচ্ছে তাওয়াফের সময় রমাল করা রমাল বলা হয় প্রথম তাওয়াফ যদি ভিড় না থাকে তাহলে প্রথম তিন তাওয়াফ একটু দ্রুত হাঁটা এটাকে বলা হয় রমাল আর যদি ভিড় থাকে তাহলে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মানুষকে ধাক্কাধাক্কি করে দৌড়ানোর চেষ্টা করা প্রয়োজন নাই আর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে ইত্তেবা করা ইত্তেবা মানে হচ্ছে এহরামের কাপড়ের উপরের অংশ ডান কাদের নিজ দিয়ে নিয়ে বাম কাদের উপরে রাখা ডান কাদের নিজ দিয়ে নিয়ে বাম কাদের উপরে রাখা এটা পুরো তফের সময় করতে হয় তফের শুরু থেকে শেষ পর্যন্ত তফ শেষ হয়ে গেলে আবার কাদের উপরে কাপড় তুলে নিতে হয় নামাজের পূর্বে তো তাও শেষ হলে দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজের প্রথম রাকাতে কাফিরুন সুরা এবং দ্বিতীয় এই সুরা দিয়ে নামাজ পড়া নামাজ শেষ করে এবং নামাজ পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটু বাড়াবাড়ি করি পিছনে কি বলে মাকাম ইব্রাহিমের পিছনে অনেকে মনে করে সেখানে পড়া জরুরি আসলে জরুরি নয় সেখানে যদি ফাঁকা থাকে পড়বেন কিন্তু যদি লোকেরা তাওয়াফ করতে থাকে তাহলে বাইতুল্লাহর যে কোনো প্রান্তে গিয়ে দুই রাকাত নামাজ পড়লেই চলবে মাকাম ইব্রাহিমের পিছনেই পড়তে হবে এটা জরুরি নয় বাইদুল্লাহ যে কোনো প্রান্তে গিয়ে পড়লেই আদায় হবে আর যদি ফাঁকা থাকে তাহলে মাকাম ইব্রাহিমের পিছনে পড়বেন দুই রাকাত নামাজ শেষ করে তারপরে সাফাতে যাওয়া সাফাতে গিয়ে সেখানে গিয়ে কিছু দোয়া করতে হয় প্রথমে তাকবির দেওয়া তাকবির দিয়ে এরপরে ইন্না সফা ওয়াল শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইহতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা এই আয়াতটি যদি কারো মুখস্থ থাকে পড়বেন আর যদি মুখস্থ না থাকে তাহলে অত্যন্ত জরুরি নয় এরপর আরেকটি দোয়া আছে সেই দোয়াটা পড়তে পারলে ভালো মারোয়াতে গিয়ে পৌঁছার পরে আবার সাফাতে যে দোয়াগুলো পড়েছেন সেখানে গিয়ে সে একই দোয়া পড়বেন এরপরে সেখান থেকে আবার সাফার দিকে রওনা দেবেন আবার সেই সবুজ রঙের লাইট এর বরাবর আসলে দুই লাইটের মাঝখানে একটু দ্রুত হাঁটতে হবে তো এইভাবে আপনি সাফা থেকে মারোয়া এক সাই হয়ে গেল মারোয়া থেকে সাফাতে আসলে দ্বিতীয় সাই হয়ে গেল এভাবে সপ্তম সাই শেষ হবে গিয়ে মারোয়াতে মারোয়াতে সপ্তম সাই শেষ করে এরপরে চুল নিড়ে করা অথবা চুল কাটা এর মাধ্যমে ওমরা শেষ হবে চুল নিরে করাটা উত্তম কারণ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনবার রহমতে দোয়া করেছেন আর চুল ছাটলেও চলবে তবে ছাটলেও গোটা মাথা থেকে মাথা থেকে চুল সেটে নিতে হবে আসুন আমরা রমজান মাসে ওমরা আদায়ের চেষ্টা করি এবং সঠিকভাবে ওমরা আদায় করে রমজানের ওমরা আদায়ের যে ফজিলত আমরা শুনলাম সেই ফজিলত অর্জনের তৌফিক রবুল আলমিন আমাদের সকলকে দান করুন আমিন আমা তৌফিক ইল্লাবিল্লাহ আল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসহবিহি ওসাল্লাম তসলিম কথিরা